আনাস ইবনু মালিক রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট এক ব্যক্তি এসে বলল হে আল্লাহ রসুল পশুগুলো মরে যাচ্ছে এবং রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই আপনি আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করুন তখন তিনি দোয়া করলেন ফলে এক জুমুয়া হতে পরের জুমুয়া পর্যন্ত আমাদের উপর বৃষ্টিপাত হতে থাকলো অতপর এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট এসে বলল হে আল্লাহ রসুল ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং পশুগুলোও মরে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন দোয়া করলেন হে আল্লাহ পাহাড়ের উপর টিলার উপর উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন ফলে মদিনা হতে মেঘ এমনভাবে কেটে গেল যেমন কাপড় ছিঁড়ে ফাঁক হয়ে যায়